আবু হুরাইরা হ্রদাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা নারীদেরকে উত্তম নাসিহাত প্রদান করবে কেননা নারী জাতিকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে আর পাঁজরের হাড়গুলোর মধ্যে উপরের হাড়টি বেশি বাঁকা তুমি যদি তা সোজা করতে চাও তাহলে তা ভেঙে যাবে আর যদি ছেড়ে দাও তাহলে সবসময় তা বাঁকাই থাকবে কাজেই নারীদেরকে নাসিহাত করতে থাকো